এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের এই মরুবিয়া বানে জীবনের এই মরুবিয়া বানে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জড়তার দেশে দাও দাও হিন্দ বহাবন্যা বন্যা তৌহিদি জড়তার দেশে দাও দাও হিন্দ বহাউদন্না তৌহিদি আমার রাত্রির সকল কালিমা মুছে সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এখানে এখনো জাহেলে তমদ্দন শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর সজাগ শান্তি প্রস্তুতি নাও না প্রতিটি শিকড় উপড়াতে পর পর কুফুরের ভিত ভাঙার সময় হলো মরুসাইম মাগুনের ঝড় তোলো কুফুরের ভিত ভাঙার সময় হলো মরুসাইম মাগুনের ঝড় তোলো কোরআনের ডাকে বাতিলের ঝঙ্কার শেষ করতেই হবে করতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের এই মরুবিয়া বানে জীবনের এই বনে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে